সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ এই এলাকার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ এখানে জুমার সময় ফরজা আইন এল যেটুক এলেম না হলে নয় ওই এলেমের এখানে আলোচনা হয় কিসা কাহিনী বিজ্ঞান দর্শন এগুলো আলোচনা হয় না এগুলো লম্বা আলোচনা আছে আল্লাহ তালা ওই এলএম আমাকেও দান করেছেন কিন্তু আমি ইচ্ছা করে বলি না এই জন্য বলি না যে মানুষের জরুরি এন জানা নেই এই অবস্থায় বিজ্ঞান দিয়ে ইসলাম প্রমাণ করা দর্শন দিয়ে ইসলাম প্রমাণ করা এটার কোন প্রয়োজন আমি দেখি না কারণ এখানে যারা বসেন তারা তো ইসলাম মনে প্রাণে গ্রহণ করেছেন ইসলামকে একমাত্র সত্য ধর্ম বলে তারা জানেন এই অবস্থায় আমাকে এটা বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করার কোন প্রয়োজন নেই দ্বীপ্রহরে সবাই দেখতেছে সূর্য পুরা আলো দিচ্ছে এ সময় কেউ মনে করে না যে সূর্য যা আছে এটা প্রমাণ দিয়ে বোঝানো দরকার কেউ প্রয়োজন মনে করে না কেউ দলিল চায়ও না সবাই দেখতে এটাই তো শুনছ দলিল কিসের এজন্য যেহেতু শ্রোতা আলহামদুলিল্লাহ তারা মুসলমান তাদের অন্তরে ইমান আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা এস আছে এজন্য ইসলামকে প্রমাণ করার কোনো প্রয়োজন মনে করি না ওটা যেখানে অমুসলিমদের মধ্যে বয়ান হয় তাদের বললে ফায়দা হবে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম তাদেরকে বললে তাদের ফায়দা হবে যেহেতু তারা না বুঝার কারণে তারা তাদেরটাও ঠিক মনে করতেছে আমাদেরটাও ঠিক আমাদেরটা একটা ধর্ম আমাদেরও কিতাব আছে আমাদেরও ঠাকুর আছে ব্রাহ্মণ আছে তো তারা ওটাকেও ঠিক মনে করতেছে তো ওটা একদম বেকার বানাওয়াট এবং হামাকাত হামাকাত মানে চরম বেকুফি এটা তারা বুঝতে পারতেছে না সেখানে চুক্তির প্রমাণ তর্ক এগুলো দিয়ে বোঝানোর দরকার আছে তোমরা ভুল পথে আছো আলহামদুলিল্লাহ আমি এই সাবজেক্টের উপরে একটা বাংলাতে বইও লিখে দিচ্ছি বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ কোরআনেও প্রত্যেক নবী থেকে কোরআন একটা আলোচনা আসছে আল্লাহ তালা প্রত্যেক নবী থেকে একটা ওয়াদা নিয়েছে যে তোমার হায়াতে যদি আমার শেষ নবীর আগমন ঘটে তো তুমি তোমার কিতাব তোমার শরিয়াত সব বাদ দিয়ে ওনার হাতে বায়াত হয়ে উনি যারা বলে ওটা আমল করবা সমস্ত নবী থেকে আল্লাহ তালা এই ওয়াদা নিয়েছেন চতুর্থ ভরা আয়াত তো না বিহি আমার নবীর ইমান অলা তাল সরুন না হো আমার নবীকে সাহায্য করো অর্থাৎ তার দিনের প্রচার এটাই নবীকে সাহায্য করো তো এটা কোরআনও বলা হয়েছে আর বর্তমান যারা বিভিন্ন ধর্মের দাবিদার তারা কিতাবের দাবিদার আমাদেরও ধর্মীয় কিতাব এগুলো সব নষ্ট করে ফেলছে তারা তাদের যারা ধর্মীয় নেতা ছিল তারা দুনিয়ার সুবিধার্থে ওইগুলো সব পরিবর্তন করে ফেলছে সামান্য দু চার লাইন ঠিক আছে কিন্তু দু চার লাইন ধরে বোঝা যায় তাদের কিতাবও বলা হয়েছে যে শেষ নবী একজন আসবে তার এই আলামত উনি যখন আসবে এর আগে যত নবী আসছে তাদের শরীয়ত বাতিল হয়ে যাবে আমি ওই বইতে এটাকে প্রমাণ করে দিয়েছি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে প্রমাণ করে দিয়েছি তো এটা অমুসলিমদের জন্য বেশি উপকারী কিন্তু আগের চেয়ে যারা মুসলমান ইমান এনেছে আখরাত বিশ্বাস করছে তাদের জন্য দরকার হল ওই নবীজির তরিকা কি কি শিক্ষা দিয়ে গেছেন ওনার শিক্ষাটা শিখতে হবে এবং সেটা নিজের জীবনে আসলো কিনা এর একটা হিসাব নিতে হবে যতটুক এলেম আমি শিখলাম এই মসজিদে ফরজে এলেম বায়ন করা হয় নামাজের পরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় যারা এখানে থাকে আলহামদুলিল্লাহ অনেক লোক থাকে তারা বিভিন্ন প্রশ্ন দেয় মাসলা মাসাইলের অর্থাৎ নবীদের তরিকা সম্পর্কে তারা প্রশ্ন করে লিখিতভাবে এই মসজিদে উত্তর দেওয়া হয় এখানে কোরআন করিমের দর্শ দেওয়া হয় এক এক ব্যাস করে এক ব্যাস খতম হয়ে গেল আবার একটু গ্যাপ দিয়ে আর একটা ব্যাস শুরু করা হয় চক সিলেটের মাধ্যমে কোরআন শরীফ সহজে শিক্ষা দেওয়া হয় যাতে একজন মুসল্লিও এমন না থাকে যে তার কাছে কোরআন নেই তার সিনার মধ্যে কোরআন নেই সহি শুদ্ধ বিশুদ্ধ কোরআন নেই এমন একটা মানুষের জন্য না থাকে এই মসজিদে তার ব্যবস্থা করা হয়েছে কেউ আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি তো শিখতে চেয়েছিলাম কিন্তু আমার এলাকায় আমার আশেপাশে এমন কোনো ব্যবস্থা ছিল না এটা বলার কোনো সুযোগ নেই বলতে পারবেন না মাদ্রাসা তো ছিল ওইখানে তো বাচ্চাদেরকে ভর্তি করত আমাদের তো ভর্তি করত না এ আল্লাহ আমরা কেমনে শিখব এই অজর বাহানা খতম হয়ে গেছে এখানে ইশার পরে এক এক ব্যাস করে চক সিলেটের মাধ্যমে কোরআন শিক্ষা দেয় দশটার থেকে শুরু হয় দুই ব্যাচ প্রতিদিন দুটা ব্যাচ ঈশার পরে একটা রাত দশটার থেকে আর একটা লেখার মাধ্যমে এই জন্য শিক্ষা দেওয়া হয় আল্লাহ রবুল আলমিন প্রথম দিন গাড়ে হেরার মধ্যে যে পাঁচটা আয়াত নাজিল করেছিলেন যার দ্বারা আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম নবদ পাইলেন নবী হইলেন ওইখানে একটা কথা ছিল আল্লামাবিল কলাম ওই আল্লাহর নামে পড়ো যে আল্লাহ লেখনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন লেখনের মাধ্যমে এই জন্য আমাদের এখানে লেখনের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি আলিফ বাতাসা লিখবেন আপনি ফাতেহা লিখবেন এর মধ্যে দিয়ে শেখা হয়ে এবং আমরা বলি মক্তব মক্তব মাদ্রাসা বলি না আমরা তো আরবি বুঝি না অর্থ বুঝি না মক্তব মানে কি মাক্তবের শব্দ শাব্দিক অর্থ লেখার জায়গা এর শাব্দিক অর্থ লেখার জায়গা অথচ আজকে যে মাক্তব গুলো চলতেছে সেখানে লেখানো হয় না বাগদাদি কায়দা বিভিন্ন কায়দা পড়ানো হয় লেখা হয় তাহলে এটাতে যুগ যুগ ধরে যে নাম দেওয়া হলো মাক্তব সার্থকতা কই পড়াইতেছে তার তো শব্দটার দিকেও চিন্তা করে নাই মক্তব মানে কি কাতাবা একটুব কিতাব আতান আরবি গ্রামার এই কাতাবা একটুব কিতাব আতান থেকে মাক্তাব লেখার জায়গা যদি লেখানো না হয় তো বক্তব্য হইল কেমন এই জন্য ওইসব বক্তব্যে বাচ্চারা আগাইতে পারে না ছয় মাস এক বছর যায় সিন আর সিন পার্থক্য করতে পারে না কায়দা কয়েকখান ছিঁড়ে ফেলছে এখন কোনটা সিন আর কোনটা সিন এই পার্থক্য করতে পারতেছে কিন্তু লেখার মাধ্যমে শিখলে এই সমস্যাই হয় না এমন সমস্যাই হয় না তো আলহামদুলিল্লাহ এখানে বয়স্ক লোককে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আবার মাসে একদিন চান্দ্র মাসের পয়লা শুক্রবার বাদ ফজর ছিল এখন বাদ মাগরিব করা হয়েছে সুন্নত শেখানো হয় বিভিন্ন আমলের সুন্নত কি মাসে একবার বাদ মাগরিব তা শিক্ষা দেওয়া আমাদের নবীজি তো এটাই বলে গেছেন মৃত্যুর আগে তিনি যে অসিয়াত করে গেলেন সে অসিয়াত এটারই করলেন তারাক্তু ফিকুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু হে আমার উম্মত আমি দুটা জিনিস রেখে যাচ্ছি এই দুটা জিনিস যদি ধরে রাখো কখনো গুমরা হইবে না কেউ তোমাকে পথ ভরস্ত করতে পারবে না একটা আল্লাহর কিতাব আর আমার সুন্নত আমার সুন্নত মানে ওই আল্লাহর কিতাবের ব্যাখ্যা এটা নতুন কিছু না আল্লাহর কিতাবের উপরে কিভাবে আমল করবেন ওটার নাম সুন্নত আল্লাহর কিতাব আছে উজু করো তো উজু কেমনে করবেন কোরআন শুনে উজু করতে বলা হয়েছে সুরা মায়দার মধ্যে ইদা কুমতুম মিলা সালা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين উজুর আয়াত চেহারা কতটুকু ধুইবেন হাত কন পর্যন্ত ধুইবেন মোগল পর্যন্ত না কোন সহ তাহলে দেখতে হবে দাড়ে কিভাবে খেলাল করবেন আঙ্গুল কিভাবে খেলাল করবেন মাথা কিভাবে মাথা করবেন কান কিভাবে মাথা করবেন গরদান কিভাবে মাথা করবেন তো আল্লাহ কোরআন তো মৌলিক কথা বলে দিচ্ছে সুন্নতের মধ্যে ওটা ব্যাখ্যা আছে নবীজি দেখাই দিচ্ছেন কোরআনে নামাজ পড়তে বলেছে কিভাবে পড়বেন কিভাবে পড়বেন পরশু সফর ছিল নেত্রকোনা এখানে আমরা ঈশান নামাজের টাইমে প্রায় আধা ঘন্টা যাব বয়ান বন্ধ করে সব শ্রোতাদেরকে দাঁড় করায় নামাজের ট্রেনিং দিয়েছে তারা জীবনও দেখেনি হতভম্ব হয়ে গেছে নামাজের আবার ট্রেনিং লাগে এও শোনে নেই বলুন দেখেন ওয়াজ অনেক হয়ে গেছে আরো ওয়াজ শুনবেন এখন কিছু হাতে কলমে শেখেন তো বিচারারা সকলেই খুব খুশি হয়েছে যে না এই নামাজ তো আমরা জীবনেও শুনে নাই জানিও না আমরা দেখা থেকে পড়ি যে যেমনে পারে সে সামনে পড়ি এই সুন্নত এখানে শেখানো হইতেছে চান্দ্র মাসের প্রথম শুক্রবার বাদ মাগরিব তো প্রত্যেক জুমাতে দুটা আমল হইতেছে বয়ান আবার প্রশ্ন উত্তর ঈশার পরে আর দুই আমল হইতেছে দুই ব্যাস কোরআন শরীফ আবার মাসে একদিন সুন্নতের তালিম হতেছে এটা হয়তো আপনাদের এই পুরা কয়েক আনার মধ্যে এর কোন নজির পাইবেন কিনা নমুনা পাইবেন কিনা খোঁজ নিয়ে দেখেন এটা আল্লাহ তালা মেহরবানি তিনি দয়া করছেন তিনি এটা করে দিচ্ছেন এটা হেদায়তের মার্কাল এখান থেকে হেদায়তের কথা আপনাদের মাধ্যমে আল্লাহ পুরা এলাকায় ছড়াই দিচ্ছে তো আমাদের দায়িত্ব আমরা যে কথাগুলো এখান থেকে জানতেছি এটা আমরা কতটুক আমলে আনতেছি এবং কতটুক অন্য ভাইয়ের কাছে বলতেছি জানার পরে দুটা দায়িত্ব থাকে আমলে আনা অন্যকে বলা এটা প্রত্যেকে নিজের হিসাব নিতে হবে এই জন্য হাদিস শোনাইছি দ্বিতীয় খলিফা হজরত অমর ফারুক রাজি থেকে হাদিস শোনাইছি ওই হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেকে নিজের হিসাব নাও তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে তুমি সেখানে কতটুকু অগ্রসর হয়েছ না এক জায়গায় বসে আছো না পিছন দিকে যাইতেছ একটা কিছু তো হবে কত লোক উল্টা দিকে কত লোক আছে যারা উল্টা দিক দেখতেছে আল্লাহ যা চায় নাই ওইগুলো করতেছে কতগুলো লোক একই হালাতে একদম ফ্রিজ হয়ে বসে আছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় না এও ফ্রিজ হয়ে গেছে আর কিছু লোক আল্লাহর মেহরবানি তারা হাঁটি হাঁটি পা পা করে আগাই এটা হলো দরকার আগানো এটা হলো দরকার এর জন্য বসে একটু নিজেকে নিয়ে গবেষণা করতে হবে যে আমি কতটুকু আগাইলাম যা শুনতেছি ওলামাদের কাছে কতটুকু আগাইলাম কতটুকু আমল করলাম কতটুকু দাওয়াত দিলাম আল্লাহ এই জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মুসলমানকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তাদেরকে তার দিনের সৈনিক বানিয়েছেন কোরআনের খাদেম বানিয়েছেন এখন তার দ্বারা যদি দিনের খেদমত না হয় কোরআনের প্রচার না হয় কিসের ক্ষুদায় সৈনিক মুসলমানের মাথায় টুপি কেন রাখতে হয় সে তো সৈনিক দুনিয়ার কোন সৈনিক দেখাতে পারবেন না খালি মাথায় করতেছে সে কাফের হোক ওই সৈনিক কাফের হোক টুপি আছে কিন্তু আর আমরা হলো আল্লাহর সৈনিক আল্লাহ কোরআনের সৈনিক আল্লাহ বলতে আমার সৈনিক যারা হবে তাদের মাথা টুপি থাকবে কিন্তু আজকে মুসলমানের ছেলেরা অনেকে তো আসে খালি মাথা দাঁড়ায় নেয় নামাজ পড়তে কিছু বললে টুপি ছাড়া নামাজ হয় না তখন দাঁড়িয়ে ছাড়া নামাজ হয় না এ কোথেকে তর্ক বেশি আজকাল মানুষ যে বা হাত দিয়ে খায় এটা কিন্তু একটা কারণ বাম হাত দিয়ে শয়তানে খায় তো কিতাবে লিখছে বাহ্যিকভাবে শয়তানের অনুসরণ করলে তার দিলটাও শয়তানের মতো হয়ে যায় শয়তানের খাতলা হলো অবাধ্যতা কথা না মানা বড়র সাথে তর্ক করা এটা হলো সরকারের ফাসলা ওই যে বাম হাত দেখাইছে এতে তার দিল পাল্টে গেছে এখন যা বলা হয় খালি তর্ক করে হ্যাঁ বাবা একটা বড় একজন আলেম বলল তুই মানো মানতে না পারলে চুপ করে থাকো ওটা তার সাথে ঝড়া লাগাই দিত টুপি না হলে নামাজ হবে না আপনারা ইসলামটা পিছনের দিক নিয়ে গেছেন হুজুরা নাকি পিছনের দিক নিয়ে গেছে আর তারা আগের দিক নিয়ে গেছে কত বড় শয়তানি অবাধ্যতা শয়তানের না শয়তানের অনুসরণ করার দরুন এগুলো হইতেছে খানা খাই আমরা খানা খাই মানে অনেকেই দোয়া পড়তে ভুলে দেয় দোয়া পড়তে ভুলে দেয় হাদিস চাচ্ছে দোয়া পড়তে ভুলে গেলে তার হাতের সাথে সাথে শয়তান শরীর হয় ওই খানার মধ্যে শয়তান কি হয় শরীর হয় তখন ওই খানা খায় তার মধ্যে অবাধ্যতা পয়দা হয় টাকনুর নিচে আমরা কাপড় পরি এতে অহংকার পয়দা হয় অহংকার যখন পয়দা হয় তখন সে বড়কে মানতে পারে না তা আমরা বড়কে না মানার জন্য তো একটা দুটা না অনেক কিছু করতেছি প্রত্যেকটা সারমর্ম হল না মানা ঝগড়া করা ওই লেবাসের চাহিদাও এটা খানার দোয়া পড়া হলো না তার চাহিদাও এটা বাম হাতে খাওয়া হলো তার চাহিদাও এটা ঝগড়া করা অনেক লোক দেখবেন টুপি ছাড়া হঠাৎ কেউ দেখলে ধোকা খেয়ে দেয় যে লোকটা কি নামাজ পড়তেছে না বল খেলাইতে বল খেলতে যারা যায় তারা আর এর মধ্যে কোনো পার্থক্য নেই হঠাৎ ধোকা হয়ে যায় মসজিদে আইছে কেন এখানে কোনো খেলা হবে এই এটা না হলে ইসলাম হয় না ওটা না হলে ইসলাম হয় না এই করতে করতে সব বাদ তাদের কাছে এইভাবে হয় এর নাম কি ইসলাম ইসলাম তো শেখায় যতটুক জানো ততটুকু আমলে আনো আল্লাহ কোন একটাকে পছন্দ করে হয়তো তোমাকে নাজাদ দান করবে আপনি যদি অবজ্ঞা করতেছেন ওটা নাজাতের অস্থিলা হইতে পারে এই জন্য হাদিসের মধ্যে আছে না মারুফ আছে কোন অনেক কাজকে ছোট মনে করো না ওই ছোট নেক কাজটা তোমার নাজাতের অশিলা হইতে পারে আর বড়গুলো অশিলা নাও হইতে পারে বড়গুলোর মধ্যে অনেক সময় অহংকার পয়দা হয়ে যায় দিলের মধ্যে বড়াই আসে তো এটা কাজে লাগে না করছে তো বিরাট একটা তিন লাখ টাকা ব্যয় করে কিন্তু ওদের নিজে নিজে বড়াই এসে গেছে আর সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু ছোট একটা তো তা হয় না ছোট একটা এক কাজ করলেন রাস্তার মধ্যে একটা কলা ছিলকা ছিল তো পাও দিয়ে সাইড করে দিলেন একটা ইটের টুকরা পড়েছিল সাইড করে দিলেন এটা ইমানের অংশ ইমানের যে সাতাত্তরটা শাখা আছে তার একটা শাখা সর্বনিম্ন শাখা হল এটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাই দিলেন কারণ যে কোনো একজন এরপর পাও দিবে পাওটা স্লিপ করে পড়বে বিচারা চোট পাবে আপনি এটা সরাই দিলেন ইমানের সর্বনিম্ন শাখা এটা এবং হাদিসের মধ্যে আসছে এই সর্বনিম্ন শাখার অশিলায় আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করে দিচ্ছেন যেমন একটা হাদিসের মধ্যে আছে রাস্তার উপরে একটা বড়ই গাছের ডাল পড়ছিল মালিক এত খেয়ালও করে নাই একটা লোক এখান থেকে দেখেছিল তো সে দেখলো এই যে ডালটা এত নিচু এ তো কারোর মাথায় আটকাই দিতে পারে এর সাথে কারো টুপি আটকাই দিতে পারে কারো চোখে খোঁচা লাগতে পারে সমস্যা হইতে পারে সে ডালটাকে বাঁকা করে ওই লোকের ক্ষেতের দিকে বাড়ির দিকে দিয়ে দিতে রাস্তা বয়সে পড়ছিল এটাকে ব্যাংকে হোক বা বাঁকা করে হোক রাস্তা থেকে সরাই নেবে এই লোক সম্পর্কে আর একজন সাহাবি হ্যাঁ তিনি স্বপ্ন দেখছেন যে আল্লাহ তালা তাকে জান্নাত দান করছেন এবং সে জান্নাতের ভিতরে এক গাছের থেকে আর এক গাছে হ্যাঁ ফল খাওয়ার জন্য সে ঘুরে বেড়াইতেছে তো তাকে বলা হলো যে আল্লাহ তোমাকে নিয়ামত কেন দিছে তো সে এই নেক কাজটা উল্লেখ করলো ইমানের সাতাত্তরটা শাখা আমার লেখা কিতাবুল ইমান এখানে আমাদের মজদিন সাহেবের কাছে পাওয়া যায় আমরা শাখাগুলো মিলাই দেখি এই শাখাগুলো আমাদের জিন্দগিতে মিলাই ইমানের যে এতগুলো শাখা এতগুলো ডালা এগুলো আমার আছে কিনা ঠিক আল্লাহ রসুল এমনি বলছে না আমাদেরকে অর্জন করার জন্য হাসিল করার জন্য বলছে এই জন্য হতম্বরে ফারুক বলতেছেন রাজিয়াল্লাহ তালা হ্যাঁ হাসিবু আংফুসাকুম কবলাং তু হাসাবু আল্লাহ তোমাদের প্রত্যেক থেকে হিসাব দেবেন প্রত্যেকের থেকে হিসাব দেবেন যে তোমাকে অসংখ্য নেয়ামত দিয়ে ডুবে রেখেছিলাম তোমাকে কয়েকটা কাজ দিয়েছিলাম কি করে আসছে এই হিসাব দিবে তো হাতিতে বলা হচ্ছে আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও আমি কি পিছনে যাইতেছি না আমি এক জায়গায় আছি না আমি অ্যাডভান্স হইতেছি হিসাব দিতে হবে বুজুর্গারা দিন বলেছেন এর জন্য ডেলি অন্তত পাঁচটা মিনিট আপনাকে সময় দিতে হবে কোন একটা সময় বসে একটু নিজেকে নিয়ে গবেষণা করা আমি কোন দিকে আগে ইমান সম্পর্কে আমার নলেজ হয়ে গেছে কিনা সাতটা জিনিস আর তার কিছু শাখা এর নাম ইমান আমার এটা জানা হয়ে গেছে কিনা কি ধরনের কথা বললে ইমান নষ্ট হয়ে যায় কি ধরনের কথাকে কুপুরি কথা বলা হয় কি কথা বলা হয় এই সম্পর্কে আমার একটা আইডিয়া স্বচ্ছ ধারণা আসছে কিনা এটা নিজে নিজেকে জিজ্ঞাসা করতে হবে ওই কিতাবুল ইমানের সাথে মিলাইতে হবে দুই নম্বরে বারবার বলা হয়েছে যে এই উজু গোসল আজান কামত নামাজ বোঝা হজ জাকাত এগুলোকে এবাদাত বলা হয় কাফন দাফন এর মধ্যে আমি কতটুকু সুন্নত আনতে পেরেছি না আগের মতো রয়ে গেছে সুন্নত ফিট হয়েছে কিনা নামাজের দাঁড়ানোর মধ্যে এগারোটা সুন্নত সোরাকেরাত পড়ার মধ্যে সাতটা সুন্নত রুকু করার মধ্যে আটটা সুন্নত সিজদা করার মধ্যে বারোটা সুন্নত বৈঠকের মধ্যে তেরোটা সুন্নত একান্নটা সুন্নত দুই ভাই বসে একটা আলোচনা করি একটা একটা পড়ে আচ্ছা দাঁড়াতে এগারোটা বলা আছে আমাদের কয়টা আসতেছে কোনটা বাদ আছে কিনা দিনই সাথী বাড়াইতে হবে হাতি আছে যে আল্লাহকে সামনে রেখে হ্যাঁ দিনই দোষ বাড়াও তাদের সাথে দিনে মোজাকারা করো আল্লাহকে সামনে নিয়ে যদি কারোর সাথে মহব্বত সৃষ্টি করা হয় তো এটাকে আল্লাহর জন্য মহব্বত বলা হয়েছে যে সাত প্রকার লোকরে আল্লাহ তালা জান্নাতের ছায়া দিবেন তার মধ্যে একটা এই যাকে যারা আল্লাহ মহাব্বতে আল্লাহর অর্থে তারা দোস্ত বাড়ায় দোস্ত বানায় দুনিয়াবি উদ্দেশ্য নেই দিন উদ্দেশ্য সে আমার থেকে দিন শিখবে আমি তার থেকে শিখবো এই জন্য দোস্ত বানাইছে হাদিসের শব্দ দেখেন রজলান দুটো মুসলমান যারা আল্লাহর জন্য মহাব্বত করে এইভাবে সুন্নত গুলো মেলাইতে হবে আমার উজুর মধ্যে কি কি সুন্নত একটা বাদ যাচ্ছে কিনা মসজিদে ঢোকার কি কি সুন্নত কোনটা বাদ যায় কিনা খানা খাওয়ার মধ্যে কি কি সুন্নত বাদ যাচ্ছে কিনা ঘুমানোর মধ্যে কি কি সুন্নত এগুলো আমার লেখা পকেট সাইজ যে বই নবীজির সুন্নত এইখান থেকে মেলাবেন এখানে খানা খাওয়ার সুন্নত লেখা আছে কিন্তু কোনটা বাদ যায় ওটাকে ঠিক করেন যেগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করেন খুঁজে বের করতে হবে বাদ যায় কোনটা ইমানের সাতাত্তর শাখা থেকে কোনটা বাদ নামাজের একান্ন শূন্য থেকে কোনটা বাদ গেছে এই বাদগুলো খুঁজে বের করতে তো দুই নম্বর ইবাদত বন্ধু কিন্তু শূন্যত আছে কিনা নিজের হিসাব নিজে নিতে হবে আল্লাহ হিসাব নেওয়ার আগে আমাদের হিসাব নিতে হবে রিজিক হালাল হালাল হারামের মাসলা কত জানছি আমি যে লাইনে রিজিক অর্জন করতেছি আমার লাইনটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কিনা আজকাল তো দেখা যাচ্ছে অনেক লোক কেউ শেয়ার বাজারে জড়াই গেছে কেউ ডেস্টিনিতে জড়াই গেছে আর বিরাট একটা গ্রুপ তারা কিভাবে হারাম খাইতেছে চাকরি বাকরি করে রিটায়ার্ড করছে রিটায়ার করার পরে হয়তো কথার কথা পঞ্চাশ লক্ষ টাকা পাইছে এই টাকাটা সে ব্যাংকে জমা রাখছে এইখান থেকে যে সুদ আসতেছে এটা খাইয়া সে যাপন করতেছে বিরাট একটা গ্রুপ পাওয়া যাবে এই সুদ খেয়ে অথচ সে এখন জীবনের শেষ অংশে সরকার রিটায়ার করার অর্থ কি তার মাথা মতো সব গেছে গা দিনের লাইনে যারা আছে এটা কোনো রিটায়ার করে না এদের মাথা কোনোদিন নষ্ট হয় না কিন্তু জালেম সরকারের কাজ করতে দেয় তার খেদমত করতে দেয় আপনি যখন তিরিশ বছরে জালেমের খেদমত করবেন তো আপনার মাথাটাও জমা দিয়ে আসতে হবে সব মাথা মতো দাঁড়িয়ে এখন সে যে কোনো মারা যেতে পারে এখন তার আরো বেশি দিনদার হইতে হবে অথচ এখন তার খানা টোটাল হারাম ব্যাংকে টাকা রাখছে ওখান থেকে মাসে মাসে সুদ পাইতেছে এটাতে আরামসে চলতেছে কিন্তু এই আরাম তো হারাম এইটা উচিত ছিল অন্য কোন হালাল ভাবে এটাকে ব্যবহার নিজে ব্যবসা জানলে কোনো ব্যবসায় লাগাক কারোর সাথে পার্টনারশিপ নিয়ে নিক বা একটা জায়গা কিনে ঘর করে ওটা ভাড়া দিয়ে দিক নানান রকম সোর্স হইতে পারে একটু কষ্ট করতে হবে কিন্তু মানুষ কষ্ট করতে রাজি নেই কষ্ট করা ছাড়া কিসের বিনিময় আপনি ব্যস্ত চান না আরামসে সুদ খাইবেন আর গায়ে বাতাস লাগাই ঘুরবেন আর ফেরেস্তারা ওয়েলকাম করে আপনাকে বেসতে ধরে নিয়ে যাবে এটা কি হয় এটা কষ্টের উপর তো বেসতে দেওয়া হবে আপনি আল্লাহর জন্য ত্যাগ করছেন ত্যাগের বিনিময়ে বেশ ত্যাগ তো নেই হারাম খাইতে খাইতে সে কবরে চলে যাচ্ছে অথচ সে বাস্তব তো নামাজ আসতেছে হ্যাঁ অনেকে তবলিগও দেখতেছে সব ঠিক আছে রিজিক হারাম এটা দেখতে হবে সে হারাম রিজিক খেয়ে কোন ইবাদত কবুল হবে না চার নম্বর এটাও মিলাইতে হবে আমার আব্বা আম্মা বেঁচে আছে কিনা থাকলে সাতটা হক মারা গেছে কিনা মারা গেল আমার কান্দে আর সাতটা হক রয়ে গেছে কোন একটা বাদ যাইতেছি কিনা সাতটা হকের কোন একটা বাদ যাইতেছি কিনা মিলাইতে হবে বিবির কয়টা হক ইসলামে বিবাহ নামক কিতাবে আমি বাংলা ভাষায় লিখে দিচ্ছি এর কোন হক বাদ রেখেছি কিনা সন্তানের কয়টা হক এর কোন হক আমার দ্বারা বাদ রেখেছি কিনা এটা সাংঘাতিক সিরিয়াস এটা আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না আমাদের থেকে নেকি নিয়ে নিয়ে দিয়ে দেবেন মিলাই দেখতে হবে আমার বই থেকে এক একটা মিলাই মিলাই দেখি আমরা কারো হক বাদ দেখতেছে কিনা সন্তানের হক কি কি সন্তানকে হকগুলো দিয়েছে কিনা না দিলে আমি সন্তানের ফলে জুলুম করতেছি আজকে আমি জুলুম করলে একদিন আসবে যে আমি কমজোর হয়ে যাব ওই সন্তান শক্তিশালী হবে আজকে আপনার শক্তি বেশি সন্তানের শক্তি কম কিন্তু আর একদিন আবার আমরা শিশু হয়ে যাব শিশু হয়ে দুনিয়াতে আসছি আবার শিশু হয়ে চলে যেতে তখন তো আপনার ছেলে শক্তিশালী হবে আল্লাহ জামানা পাল্টাইতে থাকে জামানা পাল্টাইতে থাকে আজকে আপনার শক্তি খুব ইসলামত জুলুম করলেন কালকে ওই গ্রুপে শক্তি হবে আপনি কমজোর হয়ে যাবেন তখন কি হবে এই জন্য তাদের উপরে জুলুম করতেছে কিনা তাদের কোন হক অনাদায় রয়ে গেছে কিনা এটা মিলায় দেখতে হবে আর এক দায়িত্ব হল আত্মশুদ্ধির জন্য আমার কি ফিকির অন্তরে দশটা রোগ আছে তাবলিগের দিন কিতাব পড়লে ক্লিয়ার বুঝে আসবে ওই দশটা রোগ কি এবং ওর কয়টা আমার মধ্যে আছে এই রোগগুলো দূর করার জন্য কোন আল্লাহ সহবাতে গেছি কিনা আমার কয়টা রোগের চিকিৎসা হয়েছে সর্বশেষ কথা আমরা আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দাওয়াত নিজের বাপ মা বিবি বাচ্চাটা আরম্ভ করে আল্লাহ যতদূর যাওয়ার কৌফিক দান করে ইসলামের দাওয়াত ইসলাম যে একমাত্র শহীদ ধর্ম এর মধ্যে কামিয়াবি এই কথাটা পৌঁছে দিতে হবে দাওয়াত দেয় কি না আমি অনেকে দেয় না যারা কখনো তবলিগে সময় লাগায় নাই তারা দাওয়াত দিতে চাইলেও পারবে না কারণ দাওয়াত দেওয়ার তরিকা সেখানে শুনছে দাওয়াত দিতে হবে তো তরিকা কি তরিকা ছাড়া কাজ করা যায় তরিকা ছাড়া কাজ করা যায় এজন্য সব মানুষের উচিত আল্লাহ রাস্তায় কিছু না কিছু সময় দিয়ে জিনিসটাকে শিখে নেওয়া যেহেতু আমাদের ফরজ এই উন্মত করে দাওয়াতটাকে ফরজ করা হয়েছে যখন আপনি আমি না শিখব এই ফরজ আদায় করতে পারবো না এটাও মেলায় দেখতে হবে যে দাওয়াত শিখছে কিনা দাওয়াত দিতে পারে কিনা দাওয়াত দিতে সাহস হয় কিনা অনেকে চায় কিছু করতে পারে না সেখানে নাই নাই অথচ যে লোকটা তিন দিন সময় লাগাইছে হ্যাঁ ফটাফট দাওয়াত দিচ্ছে রিক্সায় যাইতেছে ওই রিক্সাওয়ালা দাওয়াত দিচ্ছে আর যে যায় নাই কোনোদিনও হ্যাঁ আধা ঘন্টা রিক্সায় বয়ে রয়েছে তার মুখ দিয়ে একটা কথাও বেরোতেছে না সেখানে দাওয়াত সেখানে তো আমার কথার খোলাসা হলে এই কোরআন হাদিস আমাদেরকে নসিয়াত করতেছে আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও নিয়ে দেখো কোনটা বাদ পড়তেছে কোনটা ত্রুটি রয়ে গেছে ওটাকে তুমি পুরা করো তাহলে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে এই ফিকির যার নেই যে হয় এক জায়গায় আছে না হয় উল্টা দিক দেখছে উল্টা দিক দেখছে হ্যাঁ না বুঝে উল্টা দিক দেখছে তো আগাইতে গেলে সহবাদ জরুরি আল্লাহ আল্লাহদের সহবাদ জরুরি কালকে এক বুজুর্গের সাথে আমার দেখা হলো সফরে ভালো এক জামানায় উনি না বুঝে একটা নামধারে ইসলামী জামাতের সাথে ছিল উনি বুজুর্গ উনি তাকে সহি মেহনত মনে করে গেছেন তা আল্লাহ ওনাকে হেদায়ত করছেন অন্যভাবে উনি একদিন স্বপ্ন দেখতেছেন যে সেই নামধারে ইসলামী জামায়াতের দুটা নেতার সাথে উনি বসে তিনজন মিলে মত খেতেছেন পরে ওনার বুঝে স্যার আমি তো ভুলের মধ্যে আছি নিশ্চয় আমি আমার এই কাজটা ভুল হইতেছি ওদের তাদেরকে সে চেনে তাদের সাথে উঠা বসা করে ওদের সাথে বসে আমি মদ খাইতেছি তাহলে ওরা মদ খাইতেছে গুনার মধ্যে আছে আমি ওদের সাথে গুনার মধ্যে আছি বিচারা তাড়াতাড়ি তো তহবা করে থাকছে এটা গতকালকে চিন্তা উনি ঢাকাতেই থাকেন বুজুর্গ মানুষ দুজন আল্লাহ আল্লাহ তাকে ইজাজত দিতে তো পরে ইজাজত দিচ্ছে আগের দিচ্ছে এই জন্য আমাদের জীবনে অনেক ভুল থাকতে পারে এইগুলো সংশোধন করে নিজেকে প্রস্তুত রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কোথায় কোথায় কি বাদ দেখতেছে ভুল আছে এইগুলোকে খুঁজে বের করে আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করা